আবু হুরাইরা হ্রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে দল প্রথমে জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল হবে তারা সেখানে থুথু ফেলবে না নাক ঝাড়বে না মলমূত্র ত্যাগ করবে না সেখানে তাদের পাত্র হবে স্বর্ণের তাদের চিরুনি হবে স্বর্ণ রৌপ্যের তাদের ধনুচিতে থাকবে সুগন্ধি কাঠ তাদের গায়ের ঘাম মিস্কের মতো সুগন্ধিময় হবে তাদের প্রত্যেকের জন্য এমন দুজন স্ত্রী থাকবে যাদের সৌন্দর্যের কারণে গোস্ত ভেদ করে পায়ের নলার হারের মজ্জা দেখা যাবে তাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না পরস্পর হিংসা বিদ্বেষ থাকবে না তাদের সকলের অন্তর এক অন্তরের মতো হবে তারা সকাল সন্ধ্যায় আল্লাহর তসবিহ পাঠ করতে থাকবে